السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ আরেকটি ফেকি বিষয় নিয়ে সেটা হচ্ছে সালাতের সময়সূচি নিয়ে আমাদের জানতে হবে যে প্রত্যেক দিনে রাত্রে আল্লাহ শাহান আমাদের উপর পাঁচ বেলা সালাত ফরজ করেছেন প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে যেটাও শরীয়তে নির্ধারণ করা হয়েছে সুরানিসের একশো তো তিন নম্বর আয়তে আল্লাহ বলেন আলাল কিতাবাম মাওকুত আল্লাহ বলেন যে সালাদ সালাদগুলো মোমেনদের উপর ফরজ করা হয়েছে সময় হিসেবে অর্থাৎ সময় ভিত্তিক ফরজ করা হয়েছে সময়ের বাইরে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না তাইলে সময় ভিত্তিক সালাদ গুলো আদায় করতে হবে এই যে সময় এই সময়টা আমাদের জানার এই হচ্ছে এই ভিডিওর বিষয় যেটা আমরা হজরত হাদিস থেকে সুন্দরভাবে জানতে পারি যে রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে বক্তুল ইদাজারত শামসু ওয়া يحضر العصر ووقت العصر ما لم تصفر الشمس ووقت صلاة المغرب ما لم يغب الشفق ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط ووقت صلاة الصبح من طلوع الفجر ما لم تطلع الشمس রসুল বলেন জোহরের সময় হলো যে যখন সূর্য ঢলে যায় মধ্য আকাশ থেকে যখন ডুবার ডুবার দিক দিয়ে ওই দিকে একটু অগ্রসর হয় এবং প্রত্যেকটা মানুষের ছায়াটা যতক্ষণ পর্যন্ত তার সমপরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত এই জোহরের সালাতের সময় হ্যাঁ অটুট থাকবে হুম আসরের নামাজের সময় আসলে কিন্তু সেটা আবার হ্যাঁ আপনার চলে যাবে জোহরের টাইম তাইলে আসর আর জোহরের মাঝে কোনো গ্যাপ নেই জোহরের টাইম সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু হয়ে প্রত্যেক জিনিসের ছায়াটা হ্যাঁ তার মূল ছায়া বাদ দিলে মূল ছায়া একবারে খুবই সামান্য হয় তার সমপরিমাণ হয়ে গেলেই তখন আজরের সময় ঢুকে যাবে এবং রসুল বলছেন আসরের সময় হচ্ছে মালাম তাসফর ইসামসু যে আসরের সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত সূর্যের মধ্যে আপনার ভিন্ন কালার যেন ধরা না পড়ে হ্যাঁ অর্থাৎ কালোর একটা গোলক ধাঁধা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করা যাবে না হ্যাঁ এবং রসুল বলছেন ওয়াক্ত সালাতুল মাগরিব মালিম ইয়াগিব এবং মাগরিবের নামাজের সময় এসে যতক্ষণ পর্যন্ত লালিমে ডুবে না যায় লালিমে ডুবে গেলে তখন এসার টাইম ওক্ত সালাতুল ইশা ইলা নিসফিল লাইল ওয়াসাত যে এশার নামাজের সময় আছে আপনার মধ্যরাত পর্যন্ত রাতকে দুই ভাগ করলে মধ্যরাত পর্যন্ত এশার টাইমের সময় থাকবে আর ওয়াক্ত সালাত সুবহি মালুম তাতলুই শামস বলেছেন ফজরের নামাজের সময় হলো আপনার কি বলে যে সোবে সাদেক যেটাকে বলে সেটা উদিত হওয়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সেটা চলতে থাকবে যেটাকে আপনার ফজর স্থানীয় বলা হয় যাই হোক এটার ভিত্তিতে আমরা একটু আরেকটু বিস্তারিত প্রত্যেক নামাজের টাইমটা জেনে নিই যে হাদিস বলার পরে হাদিসটা আপনারা পাবেন হাদিসটা মুসলিম শরীফের মধ্যে ছয়শত বারো নম্বর হাদিস এখন হচ্ছে আমরা আবার প্রত্যেকটা ভিন্ন করে জেনে নিই যে জোরের সালাতের সময় হচ্ছে সূর্য ঢলে গেলে পশ্চিম আকাশের দিকে সূর্যাস্তের দিকে ঢলে গেলে হুম তখনই আপনার জোহরের টাইম শুরু হয় এবং এটা প্রত্যেক জিনিসের ছায়া সমপরিমাণ হওয়া পর্যন্ত থাকে হুম তবে তারপরেও যদি লম্বা সময় কিন্তু শুরু করতে পড়ে নেওয়া হয়েছে অনেক ভালো যতক্ষণ পর্যন্ত আপনার বেশি গরম না দেখা যায় যদি বেশি গরম হয় একটু ঠান্ডা করে আসরের কাছাকাছি টাইমও করা যেতে পারে যেমন খাদিসের মধ্যে সুর আকরম সম্বলেছেন বলেছেন ইদাস্তাদ্দাল হারু হার মিন জাহান্নাম যে যখন গরম হয়ে যায় হম আপনার এলাকার উত্তপ্ত হয়ে যায় দেখো তখন হ্যাঁ, তোমরা সালাদকে একটু হ্যাঁ, দেরি করে ঠান্ডা সময়ের মধ্যে পড়ো কারণ অত্যধিক গরম এটা কিন্তু জাহান নামের শ্বাস প্রশ্বাস থেকে এসেছে জাহান নামে বস্ত্রের দুইবার শ্বাস প্রশ্বাস ছাড়ে তার মাধ্যমে এটা এসেছে সুতরাং একটু হালকা ঠান্ডা করে পরীক্ষাকে তারপরে পড়ার চেষ্টা করো হাদিসটি আমরা দেখতে পাই হ্যাঁ, মুসলিমের মধ্যে ছয়শত পনেরো বোখারের মধ্যে পাঁচশত তেত্রিশ থেকে চৌত্রিশ নম্বর হাদিস তাইলে এটা হচ্ছে জোহরের আসল সময় এখন হচ্ছে আসর সরেই অর্থাৎ প্রত্যেক জিনিসের ছায়া যদি তার সমপরমাণ হয়ে যায় তখন কিন্তু আসর নামাজের সময় শুরু হয় এবং এটা সূর্য ডুবল ডুবা পর্যন্ত চলতে থাকে হুম সূর্য ডুবা পর্যন্ত আর বিশেষ করে বলতে হয় প্রত্যেকটার ক্ষেত্রে যে নামাজকে তাড়াতাড়ি পড়া শুরু করতে সেটা হচ্ছে উত্তম কাজ হুম এবং বিশেষ করে এই যে আসরের নামাজ এটাকে কিন্তু সালাতে ওস্তাও বলা হয় কোরআনের ভাষায় আল্লাহ সুরে বাখরার দুইশত আটত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন কারণ আরবরা জোরের জোরের পরে খানা খেয়ে ঘুমানোর অভ্যাস সুতরাং আসরের সময়তে কষ্ট হয় বিদায় আল্লাহ এটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন কান্তিন এবং আল্লাহর সামনে বিনয় হয়ে তোমরা দাঁড়িয়ে যাও রসুল আকরম সাল্লাহ আসলাম এই সালাতের প্রতি বিশেষ করে আসরের সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য হাদিসের মধ্যে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন রসুল বলেছেন এক হাদিসের মধ্যে যে হাদিসটা আমরা দেখতে পাই বুখারের মধ্যে পাঁচশত বাইশ মুসলিমের মধ্যে ছয়শত ছাব্বিশ এবং দুইশত একুশ এবং যে শব্দটা আমরা বলবো সেটা আপনার বুখারিতে পাবেন হম এবং মুসলিমের একটু ব্যাসকম আছে সেটাও বলে দেবো লাস্টে রসুল বলছেন যে মানফাতুল যার আসরের নামাজ ছুটে যায় যেন তার সম্পদ এবং সন্তান সন্ততি সব ছিনিয়ে ফেলা হয়েছে মানে তার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তাহলে ব্যাপারটা কত ভয়ঙ্কর এবং মুসলিমের শব্দ হচ্ছে উতির আহলুহু আমালহু যেটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ, সে সেটার মধ্যে না এই শব্দটাই মুসলিমের শব্দ মানে যেই শব্দগুলো আমি বলছিলাম যা মুসলিমের বর্ণনা অনুযায়ী বলছিলাম আরেকটা হাদিসের মধ্যে রসুল আকরম ইসলাম আশ্রপতি আরো গুরুত্ব দিয়েছেন তিনি বলছিলেন যে যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করবে তার সমস্ত আমার ধ্বংস হয়ে যাবে সুতরাং ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়লো এই হাদিসটা আমরা পাবো বুখারের মধ্যে হাদিস নম্বর পাঁচশত তিপ্পান্ন সুতরাং আসরের যখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনের মধ্যেও এবং হাদিসের মধ্যেও সুতরাং সেই সালাতের ব্যাপারে আমরা কখনো অবহেলা করব না আমাদের দেশে যদি জোহরের পরে ঘুমায় না অনেকে তারপরেও কাজের ব্যস্ততার কারণে অনেকে আসলে সালাতে গাফলা করে থাকে সেটা থেকে দূরে সরে আসতে হবে মাগরীবের সালাতের সময় হচ্ছে সূর্য ডুবে যাওয়া থেকে লালিমে ডুবে যাওয়া পর্যন্ত কারণ রসুল আকরমে বলেছেন ওক্ত সালাতুল মগরিব মালম ইয়গিব শাফাক যে সালাদ মাগরিবের সালাদের সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত লালিমে ডুবে না যায় তারপরও আমরা বলবো যে প্রত্যেক নামাজের কথা স্মরণ করে দিব তারপর শুরু সময় সালাত আদায় করার গুরুত্ব দিতে হবে এটা সুন্নাত কারণ রসুল বলেছেন বিশেষ করে মাগরীবের নামাজের সময়ের মধ্যে যে বিশেষ করে মাগরীবের ক্ষেত্রে রসুল বলেছেন যে আমার উম্মত সবসময় কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা মাগরীবকে দেরি না করে মানে তারকা উঠার সময় পর্যন্ত দেরি না করে যে তারকা একজন হাজি মুজদালিফার রাত্রে মাগরিব নামাজকে দেরি করে এসার সাথে পড়তে পারে যেটাকে জামে তাফির বলা হয় মুজদালিফায় গিয়ে এসার নামাজের যে সময় সেটা শুরু হয় আপনার লালিমা যদি দূর হয়ে যায় তখন থেকে শুরু করে রাত্রের মধ্যভাগ পর্যন্ত কারণ রসুল বলেছেন অফতসলাত যে নামাজের সময় আছে রাত্রের মধ্যভাগ পর্যন্ত তবে সেটাকে একটু দেরি করা ভালো যদি কষ্ট না হয় একটু দেরি করবে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করবে যেটা রসুল গুরুত্ব দিয়েছেন এভাবে করার জন্য এবং সাহবাদেরকে বলেছেন যে আমি যদি হম আশঙ্কা না করতাম তোমাদের কষ্টের তাইলে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে বা এই সময়ে যেদিন দেরি করেছেন যে এই সময়ের মধ্যে এসা তা আদায় করতাম কিন্তু অধিকাংশ মানুষের সমস্যা থাকে এই কারণে শুরু টাইমে পড়ে না ঠিক আছে তবে খেয়াল রাখবেন যে আসার আগে ঘুমানো এটা অপছন্দনীয় হ্যাঁ এবং আসার পরে আবার কথা বলা অপছন্দনীয় হ্যাঁ শরীয়তে এটা অপছন্দ করা হয়েছে হ্যাঁ, তবে যদি কোনো প্রয়োজন থাকে সেটা ভিন্ন কথা হ্যাঁ এই কথাটা আবু বরজার হাদিসের মধ্যে আমরা পাই রদিয়াল্লাহ রসুল আকরম হ্যাঁ যে আন্না রসুল আসলাম কানা ইকরহ নৌমা কাবুল এশা ইউল হাদিস ঘুমানোর ব্যাপারটা এসার পরে কথা বলার ব্যাপারটাকে অপছন্দ করতেন এই হাদিসটা আমরা বোখারির মধ্যে পাই হ্যাঁ, হাদিস নম্বর পাঁচশত মুসলিমের মধ্যে ছয়শত সাতচল্লিশ যাই হোক মাগরি এখন ফজরের টাইমটা এখনো থেকে গেল সেটার ব্যাপারে আমরা বলবো যে ফজরের টাইম শুরু হয় যখন আপনার ফজরের সানি যেটাকে বলা হয় শুভে সাদেক তখন থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এটার টাইম থাকে ফজরের টাইমটা তবে সেটা তাড়াতাড়ি করে নেওয়া ভালো যখনই ফজরের টাইমটা ঢুকেছে বলে নিশ্চিত হওয়া যাবে তখনই করা ভালো এই টাইমগুলো হচ্ছে আপনার পাঁচবেলা সালাত আদায় করার টাইম হুম এটা শরীর থেকে নির্ধারিত এবং মুসলমানকে অবশ্যই এই টাইমের প্রতি লক্ষ্য রাখতে হবে হুম হ্যাঁ, এবং দেরি করা যাবে না কারণ আল্লাহ যারা টাইম থেকে দেরি করে তাদের ব্যাপারে হুমকি দিয়েছেন জাহান্নামের হুমকি সুরে মাহমুদের চার থেকে পাঁচ নম্বর আয়তাল্লাহ বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাহ বলেন ওয়াইল জাহান্নাম মুসল্লিদের জন্য যারা সালাতের মধ্যে অবহেলা করে মানে দেরি করে পড়ে সময় মতো করতে চায় না তেমনি ভাবে সুরে আমার যেমন উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাখালাফা যে আপনার পরবর্তীতে এমন কিছু লোক আসবে যারা সালাদকে নষ্ট করে দেবে এবং তারা মন মতো চলবে আল্লাহ বলেন তাদেরকে অচিরেই গাই নামক জাহান্নামের সাক্ষাৎ করতে হবে হুম গাই কেউ জাহান্নামের উপত্যকা বয়েলকে জাহান্নামের উপত্যকা বলেছেন হ্যাঁ, কেউ কেউ এটাকে কঠিন শাস্তিও বলেছেন হ্যাঁ, যেটাই হোক না কেন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এই যে সালাদগুলা প্রত্যেকটা সময়ের মধ্যে নিজ নিজ সময়ে সঠিক সময়ে দ্রুত করে নেওয়া সেটা হচ্ছে সবচাইতে পছন্দনীয় আমল যেটা রসুল আকরামের মধ্যে বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো আইবুল আমরি আহাবুল্লাহ যে আল্লাহর কাছে সবচাইতে কোন আমলটা বেশি পছন্দনীয় তখন তিনি বলেছেন আসসালাত আলা ওক্তিহা যে সময় মতো সালাত আদায় করা এটা সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহর কাছে এই হাদিসটা আমরা পাই বোখারের মধ্যে হাদিস নম্বর পাঁচশত সাতাইশ মুসলিমের মধ্যে পঁচাশি এবং একশত হ্যাঁ উনচল্লিশ নম্বর আল্লাহ শান সালাদগুলোকে সঠিক টাইম আদায় করার আমাদেরকে তো দান করুন ওসল্লাহ আলী নবীন আহমদ আলী সালিজ ভাই